ব্যর্থ দিনের সব ইতিহাস মুছে ফেলো আধার রাতে জেগে ওঠার প্রদীপ জালো ব্যর্থ দিনের সব ইতিহাস মুছে ফেলো আধার রাতে জেগে ওঠার প্রদীপ জালো ব্যর্থ দিনের সব ইতিহাস মুছে ফেলো আধার রাতে জেগে ওঠার প্রদীপ জালো নীল আকাশে আগুনেরই পাখনা মেলো মুক্ত ডানায় ভর করে তুমি সামনে চলো নীল আকাশে আগুনের এই পাখনা মেলো মুক্ত ডানায় ভর করে তুমি সামনে চলো ব্যর্থ দিনের সব ইতিহাস মুছে ফেলো আধার রাতে জেগে ওঠার প্রদীপ জালো ব্যর্থ দিনের সব ইতিহাস মুছে ফেলো আধার রাতে জেগে ওঠার প্রদীপ জালো আকাশ যখন ভেঙে পড়ে দারুণ রোষে মাঝিরে তুই হালটাকে আজ ধরলে কষে আকাশ যখন ভেঙে পড়ে দারুণ রসে মাঝিরে তুই হালটাকে আজ ধর রে কষে আকাশ যখন ভেঙে পড়ে দারুণ রোষে মাঝিরে তুই হালটাকে আজ ধর রে কষে সাগর যতই ফলে ফুলুক আকাশ যতই গর্জে উঠুক সাগর যতই ফলে ফুলুক আকাশ যতই গর্জে উঠুক সাগর যতই ফলে ফুলুক আকাশ যতই গর্জে উঠুক ঊর্ধ্বে দুহাত তোলো ঊর্ধ্বে দুহাত তোলো ব্যর্থ দিনের সব ইতিহাস মুছে ফেলো আধার রাতে জেগে ওঠার প্রদীপ চালো ব্যর্থ দিনের সব ইতিহাস মুছে ফেলো আধার রাতে জেগে ওঠার প্রদীপ চালো নীল আকাশে আগুনের এই পাখনা মেলো মুক্ত ডানায় ভর করে তুমি সামনে চলো নীল আকাশে আগুনের এই পাখনা মেলো মুক্ত ডানায় ভর করে তুমি সামনে চলো ব্যর্থ দিনের সব ইতিহাস মুছে ফেলো আধার রাতে জেগে ওঠার প্রদীপ জালো ব্যর্থ দিনের সব ইতিহাস মুছে ফেলো আধার রাতে জেগে ওঠার প্রদীপ জালো তর্জন খুলে অর্জন আসে পু আকাশে থাকিস না তুই ঘরে বসে ভোগ বিলাসে তর্জন খুলে অর্জন আসে পু আকাশে থাকিস না তুই ঘরে বসে তর্জন খুলে অর্জন আসে পুবাকাশে থাকিস না তুই ঘরে বসে ভোগ বিলাসে মরার আগে মররে তুই চল ছুটে চল আকাশ ছুই মরার আগে মররে তুই চল ছুটে চল আকাশ ছুই মরার আগে মররে তুই চল ছুটে চল আকাশ ছুই ভয় ভীতি পায় দোলো ভয় ভীতি পায় দোলো ব্যর্থ দিনের সব ইতিহাস মুছে ফেলো আধার রাতে জেগে ওঠার প্রদীপ জ্বালো ব্যর্থ দিনের সব ইতিহাস মুছে ফেলো আধার রাতে জেগে ওঠার প্রদীপ চালো নীল আকাশে আগুনের এই পাখনা মেলো মুক্ত ডানায় ভর করে তুমি সামনে চলো নীল আকাশে আগুনের এই পাখনা মেলো মুক্ত ডানায় ভর করে তুমি সামনে চলো ব্যর্থ দিনের সব ইতিহাস মুছে ফেলো আধার রাতে জেগে ওঠার প্রদীপ চালো ব্যর্থ দিনের সব ইতিহাস মুছে ফেলো আধার রাতে জেগে ওঠার প্রদীপ জালো ব্যর্থ দিনের সব ইতিহাস মুছে ফেলো আধার রাতে জেগে ওঠার প্রদীপ জালো ব্যর্থ দিনের সব ইতিহাস মুছে ফেলো আধার রাতে জেগে www.onibus.in